আবু হুরাইরা হ্রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন অমুসলিমদের নিকট হতে জিজিয়া স্বরূপ একটি দিনার বা দীর্হামও তোমরা পাবে না তখন তোমাদের কি অবস্থা হবে তাকে বলা হলো হে আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ আপনি কিভাবে মনে করেন যে এরূপ অবস্থা দেখা দেবে তিনি বললেন হ্যাঁ শপথ সে মহান সত্তার যার হাতে আবু হুরাইরার প্রাণ যিনি সত্যবাদী ও সত্যবাদী বলে স্বীকৃত তার উক্তি থেকে আমি বলছি লোকেরা বলল কি কারণে এমন হবে তিনি বলেন আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ সাল্লামের দেয়া নিরাপত্তা ক্ষুণ্ণ করা হবে ফলে আল্লাহ তালা জিম্মিদের হৃদয়কে কঠিন করে দিবেন তারা তাদের হাতের সম্পদ দিবে না